বন্ধুরা আপনারা শুনছিলেন আলমদিনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সুখের প্রদীপ অ্যালবামটিতে গানের কথা লিখেছেন আসহাবুদ্দিন আল আজাদ জিয়াউল আশরাফ সাদেক হুসাইন ও কাজী হামদুল্লাহ আর কণ্ঠ দিয়েছে আলমদিনার বন্ধুরা সুস্থ সাংস্কৃতিক সংগঠন আলমদিনা শিল্পী গোষ্ঠীর সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ আলমদিনা আমরা আলমদিনা